বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুল মুতাকিন ওসলাত ওসালাম আলাল মবরুস রহমতুল আলমিন ওয়ালা আলিহি ওসহবিহি ওমং তবি আহমবি ইহসানিলাউমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনায় আজকের এই অধিবেশনে জাকাত সংশ্লিষ্ট আলোচনায় কাদের উপর জাকাত ফরজ তাদের সম্পর্কে একটু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আমরা জেনেছি জাকাত ইসলামের তৃতীয় রোকন জাকাত ইসলামের রোকন মানেই মুসলিম ব্যক্তির উপর জাকাত ফরজ তাই জাকাত ফরজের যার উপর জাকাত ফরজ শর্তগুলির মাঝে প্রথম শর্ত হল মুসলিম হওয়া কারণ অমুসলিমের উপর জাকাত ফরজ নয় মূলত জাকাত ফরজ নয় বিষয়টি এমন নয় জাকাত অবশ্যই ফরজ কিন্তু ইসলাম গ্রহণ না করা পর্যন্ত ইমান না আনা পর্যন্ত মানুষের কোনো আবাদত আল্লাহ সুবাহ হওয়া তালা কবুল করবেন না আল্লাহ রবাহ আলমিন বলেন ও মেহমান আহম আং চোকবালা মিন হোম নফকাতুহম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ও বিরাসুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্বর আয়াতে বলেন তাদের পক্ষ থেকে তাদের দান ব্যয়গুলিকে কবুল না করার অন্যতম কারণ হলো তারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনেনি আল্লাহ রাসুলকে অস্বীকার করেছে সুতরাং যারা অমুসলিম তাদের উপর জাকাত ফরজ নয় তাদের উপর প্রথম ফরজ হলো ইসলাম যখন এই ইসলাম গ্রহণ করবে ইমান আনবে তাহলে তাদের পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলি তাদের উপর ফরজ হবে তখন সেগুলি তাদের পক্ষ থেকে কবুল করা হবে ইমান না আনা পর্যন্ত ইসলাম গ্রহণ না করা পর্যন্ত যত রকমের ভালো কাজ হোক না কেন হয়তোবা সে ভালো কাজের কিছু পৃথিবীতে প্রতিদান পেতে পারে কিন্তু আখেরাতে এর কোনো প্রতিদান নেই তেমনইভাবে হাদিসও এসেছে আবু বকর রদিয়াল্লা আনহু বলেন হাদিহি ফরিদাতুসাদাকা আল্লাতি ফরাদাহা রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আল মুসলিমিন জাকাত এটি হচ্ছে ফরজ যা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ফরজ করেছেন আলাল মুসলিমিন যারা মুসলিম তাদের উপরে অমুসলিমদের জন্য নয় কারণ অমুসলিমরা ইসলামে গ্রহণ করেনি অতএব অন্য ইসলামের কোনো আবাদত তাদের উপর ফরজ নয় তাই জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হল ইসলাম মুসলিম হওয়া দ্বিতীয় শর্ত হল আল হরিয়া স্বাধীন হওয়া কোনো কৃতদাস দাসী এর উপর জাকাত ফরজ নয় কারণ কৃতদাস দাসী প্রকৃতপক্ষে ফরজ না হওয়ার কারণ সে কোনো সম্পদের মালিক নয় আর জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের মালিক হওয়া শর্ত এজন্য কোনো কৃতদাস দাসীর উপর জাকাত ফরজ নয় জাকাত ফরজ হওয়ার জন্য স্বাধীন হতে হবে স্বাধীন ব্যক্তিদের উপর জাকাত ফরজ তৃতীয় শর্ত নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিপূর্ণ মালিক হওয়া কেউ মুসলিম ঠিকই স্বাধীন ঠিকই কিন্তু তিনি কোনো সম্পদের নির্দিষ্ট পরিমাণ সম্পদের যেই পরিমাণ সম্পদ হলে সেই সম্পদ থেকে জাকাত দিতে হয় এমন সম্পদের তিনি মালিক না তাহলে তার উপর কোনো জাকাত ফরজ নয় তাই তৃতীয় শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া গৃহপালিত পশুর ক্ষেত্রে এই পরিমাণ সম্পদের মালিক হওয়া অথবা ব্যবসায়ী সম্পদের ক্ষেত্রে এই পরিমাণ সম্পদের মালিক হওয়া অথবা স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে এই পরিমাণ সম্পদের মালিক হওয়া এই শর্তগুলি যখন পাওয়া যাবে তখন তার উপর জাকাত ফরজ হবে এছাড়া জাকাত ফরজ নয় জাকাত ফরজের চতুর্থ শর্ত বৎসর পূর্ণ হওয়া বৎসর পূর্ণ হওয়া বলতে বৎসর পূর্ণ হওয়া মূলত সকল সম্পদের ক্ষেত্রে নয় বৎসর পূর্ণ হওয়া এটি বিশেষ করে স্বর্ণ রৌপ্য এই সম্পদের কেউ যদি মালিক হয় নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশত পঁচানব্বই গ্রাম রৌপ্য এর কেউ যদি মালিক হয় তাহলে যে তার উপর জাকাত ফরজ তা নয় মালিক হয়ে তার অধীনে পূর্ণ এক বছর থাকতে হবে বছর আসার আগে যদি তিনি এটিকে খরচ করে ফেলেন ব্যয় করে ফেলেন বা হারিয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ নয় তাই জাকাত ফরজের চতুর্থ শর্ত হল তার অধীনে মালিকানাধীন পূর্ণ এক বৎসর সম্পদ থাকা মালিকানাধীন পূর্ণ এক বৎসর সম্পদ বলতে এগুলি হচ্ছে বিশেষ করে স্বর্ণ রৌপ্যর ক্ষেত্রে ব্যবসায়ী সম্পদের ক্ষেত্রে গৃহপালিত পশুর ক্ষেত্রে নগদ অর্থ সম্পদের ক্ষেত্রে এগুলির ক্ষেত্রে পূর্ণ এক বৎসর হওয়া কিন্তু জমিন থেকে চাষাবাদ উৎপাদিত ফল ও ফসলের ক্ষেত্রে অথবা জমিন থেকে খনিজ দ্রব্য বা ইত্যাদি সম্পদের ক্ষেত্রে বৎসর পূর্ণ হওয়া শর্ত নয় সেক্ষেত্রে শর্ত হলো আল্লাহ সুবাহ বলেন ইয়ৌমা হাসাদিহি যেদিন তোমরা জমিন থেকে ফসল সংগ্রহ করবে সেদিনেই তোমরা সেই ফসলের জাকাত বা অসর অথবা নেসফুল অসর সেটা দান করতে হবে সেটার জন্য বৎসর পূর্ণ হওয়া শর্ত নয় সম্মানিত শ্রুতিবৃন্দ সুতরাং আমরা বলতে পারি জাকাত ফরজ হওয়ার জন্য উল্লেখযোগ্য চারটি শর্ত প্রথম হলো মুসলিম হওয়া দ্বিতীয় হলো স্বাধীন হওয়া তৃতীয় হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদের পূর্ণ মালিক হওয়া চতুর্থ হলো অধীনস্থ সম্পদ বিশেষ করে তিনটি স্বর্ণ রৌপ্য অথবা ব্যবসায়ী সম্পদ অথবা গৃহপালিত সম্পদ তার অধীনে পূর্ণ এক বৎসর হওয়া বছর পূর্ণ হলে জাকাত ফরজ হবে না হলে নয় এই চারটি শর্ত প্রশ্ন জাগতে পারে ইসলামের অন্যান্য আবাদতের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত কিন্তু এখানে বয়স্ক হওয়া শর্ত কি না ইসলামের অন্যান্য আবাদতের ক্ষেত্রে জ্ঞানবান হওয়া শর্ত কিন্তু এখানে শর্ত কি না জবাব কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় তার অধীনে পূর্ণ এক বছর সে সম্পদ থাকে আমরা বলবো অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে জাকাত ফরজ হবে না এটি নয় যদিও কিছু মতামত রয়েছে তবে সঠিক কথা হলো সেক্ষেত্রেও জাকাত ফরজ হবে কারণ জাকাত ফরজের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়া কোনো শর্ত নয় বরং তার সম্পদ যিনি দেখাশোনা করেন অপ্রাপ্তবয়স্কর সম্পদ যিনি দেখাশোনা করেন তার উপর দায়িত্ব হবে তার এই সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে জাকাত বের করা অনুরূপভাবে যদি কেউ বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে অথবা পাগল হয়ে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ কি না জবাব হাঁ কেউ যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে বা পাগল হয়ে থাকে তার যদি নির্দিষ্ট পরিমাণে সম্পদ থাকে এবং তার অধীনে পূর্ণ এক বছর থাকে তাহলে তাকেও সেই সম্পদের জাকাত দিতে হবে হয়তো বলবেন তার তো বিবেক বুদ্ধি নেই জাকাত কিভাবে দিবে হ্যাঁ সেই ছোট বাচ্চার মতোই একই অবস্থা অপ্রাপ্ত বয়স্কের মতোই এ পাগল বা বুদ্ধি প্রতিবন্ধীর সম্পদ যিনি দেখাশোনা করছেন তার উপর দায়িত্ব হলো এই সম্পদ নির্দিষ্ট পরিমাণে হয়ে গেলে এবং বৎসর পূর্ণ হয়ে গেলে তার দায়িত্ব হলো এটা থেকে তিনি জাকাত বের করবেন সুতরাং আমাদের কাছে স্পষ্ট কোনো প্রাপ্তবয়স্ক হওয়া জাকাত ফরজের জন্য শর্ত নয় সকল প্রকার বয়সের মানুষের উপরেই জাকাত ফরজ হবে যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ হয় এবং বৎসর হওয়া যেগুলিতে শর্ত সেগুলি হয়ে থাকে দ্বিতীয় সকল শ্রেণীর মানুষ জ্ঞানবান হন বা পাগল হন সকল শ্রেণীর উপরে জাকাত ফরজ তৃতীয় মুসলিম হওয়া শর্ত অমুসলিমের উপর জাকাত ফরজ নয় চতুর্থ স্বাধীন হওয়া শর্ত কৃতদাস হলে জাকাত ফরজ নয় পঞ্চম মালের মালিক যেটি হয়েছেন সেই সম্পদের মালিক পরিপূর্ণ মালিক হওয়া শর্ত পরিপূর্ণ মালিক না হলে সেই সম্পদের উপর জাকাত ফরজ নয় ষষ্ঠ যে সম্পদের মালিক হয়েছেন সেটি তার অধীনে পণ্য এক বছর হওয়া শর্ত এক বছর না হলে যেগুলির বছর হওয়া শর্ত বছর পূর্ণ না হলে তারপর জাকাত ফরজ নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা একটু বিরতিতে যাচ্ছি আবার বিরতির পরে আমাদের বাকি আলোচনা সম্পন্ন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু তাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইরিল মাকদুব আলাইহিম আলাদদাল্লিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাকদুব আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না سبحان জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনা তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম বিরতির পূর্বে আমরা আলোচনা করেছিলাম কার উপর জাকাত দেওয়া ফরজ এখন আসুন একটু আমরা জেনে নেই যে ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার যথাযথ বিষয়গুলি পাওয়া যাবে তাকে কোনো সন্দেহ নেই জাকাত দিতেই হবে আমরা জাকাত ফরজের ক্ষেত্রে বলেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ সম্পদের পূর্ণ মালিক হওয়া এখানে একটি প্রশ্ন আসতে পারে তাহলে যে সমস্ত সম্পদ ঋণ সেগুলির ক্ষেত্রে জাকাতের হুকুম কি ঋণ বলতে আপনি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক ঠিকই কিন্তু কিছু অংশ আপনি ঋণ দিয়েছেন কাউকে অথবা এমন পরিমাণ সম্পদ যাতে জাকাত ফরজ হয় সম্পূর্ণ সম্পদটাই আপনি কাউকে ঋণ দিয়েছেন এখন এই ঋণ দেওয়া সম্পদের জাকাত কে দিবে আপনি নিঃশর্তে কোনো তার ব্যবসা বাণিজ্যের অংশ নেবেন না কিছুই না শুধু সোয়াবের আশায় ঋণ দিয়েছেন কর্জে হাসানা দিয়েছেন তাহলে এর জাকাত কে দিবে জবাব আপনি যদিও সম্পদের প্রকৃতপক্ষে মালিক সম্পদ আপনার হাতে নেই যার কারণে এই সম্পদের জাকাত এই অবস্থায় আপনাকে দিতে হবে না দ্বিতীয় যদি নিশ্চিত না হন তাহলে আপনি সম্পদ যখন হাতে পাবেন তখন এর জাকাত দেবেন এক বছরের জাকাত দিয়ে ফেলবেন আর না পেলে নেই যিনি ঋণ নিয়েছেন তাকে কি জাকাত দিতে হবে কি না জবাব তিনি যেহেতু এই সম্পদের কোনো মালিক না সুতরাং তাকে এর কোনো জাকাত দিতে হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা আরেকটি বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা বুঝলাম যে সমস্ত শর্তগুলি একজন মানুষের মাঝে পাওয়া গেলে তার জন্য তার উপর জাকাত ফরজ সেই শর্তগুলি পাওয়া সত্ত্বেও যদি কেউ জাকাত না দেয় তাহলে তার বিধান কি জবাব জাকাত ইসলামের একটি ফরজ এবাদত জাকাত ইসলামের অন্যতম একটি রোকন সুতরাং কেউ যদি এ জাকাতকে অস্বীকার করে থাকে অস্বীকৃতিমূলকভাবে জাকাত প্রদান না করে এটা ইসলামের ফরজ আবাদত এটাও স্বীকার না করে তাহলে কোনো সন্দেহ নেই সে ব্যক্তি যতই সালাদ সিয়াম পালন করুক না কেন তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয় সে মুসলিম নয় সে অমুসলিম দ্বিতীয় বিষয় কোনো ব্যক্তি জাকাতকে অস্বীকার করে না স্বীকার করে যে জাকাত এটি একটি ইসলামের ফরজ আবাদত কিন্তু সে জাকাত দেয় না তাহলে তার বিষয়ে করণীয় কি তার হুকুম কি কেউ কেউ তাকেও কাফের বলেছেন সালাদ বর্জনকারীর মতো মূলত আমরা বলবো যে না এ বিষয়ে সঠিক কথা হলো কেউ যদি জাকাতকে ইসলামের একটি ফরজ আবাদত বলে স্বীকার করে কিন্তু জাকাত ঠিকমতো আদায় করে না প্রদান করে না তাহলে তার হুকুম হলো তিনি ইসলাম থেকে বের হয়ে যাননি বরং বড় ধরনের তিনি কবিরা গোনায় লিপ্ত হয়েছেন বড় গুণাগার তৌবা ছাড়াই যদি তিনি মারা যান তাহলে তাকে অবশ্যই কঠিন শাস্তি ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি কেউ জাকাত স্বীকার করেন কিন্তু জাকাত দিচ্ছেন না তাহলে তার শাস্তি কি হতে পারে তার শাস্তি ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাকে বাধ্য করে তার কাছ থেকে জাকাত নিতে হবে যদি না থাকে তাহলে তার শাস্তি হলো দুনিয়াতে সে জাকাত না দেওয়ার কারণে আল্লা সুবহানা হাত আলার দুনিয়াতেও কিছু সে শাস্তি ভোগ করবে যেমন জাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই সমস্ত শাস্তিগুলি তার দুনিয়াতে হবে আর আখেরাতে তার শাস্তি সম্পর্কে অনেক বর্ণনায় এসেছে যেমন সোরাতৌবার যে আয়াতটি চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতগুলি আমরা আগেই বলেছি আল্লাহ রাবুল আলমিন বলেন ওল্লাদিনা যারা স্বর্ণরৌপ্যকে সঞ্চয় করে রাখে কিন্তু এই স্বর্ণরৌপ্য আল্লাহর পথে ব্যয় করে না জাকাত দেয় না ফাবাসের হুম্বে আদা বিন আলিম তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কঠিন যন্ত্রণাদায়ক আখেরাতের সে আজাবের সুতরাং কোনো ব্যক্তি যদি জাকাত ফরজ মনে করে ফরজকে ফরজ হিসাবে বিশ্বাস করে ঠিকই কিন্তু নির্দিষ্ট সম্পদের হিসাব করে সঠিক মতো জাকাত বের না করে তাহলে দুনিয়ারও শাস্তি হিসাবে আল্লাহর রহমত ও শান্তি বৃষ্টি ইত্যাদি থেকে বঞ্চিত হবে আর আখেরাতে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে সেটি তাকে ভোগ করতে হবে যেমন সহিবুখারি মুসলিমের হাদিস হয়ে এসেছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন বিশেষ করে সহিবুখারিতে এক হাজার চারশত তিন নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রাজি আল্লাহ তালা আনু বর্ণনা করেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন মান আতাহুল্লাহ ফালাম ইউদ্দি মালহু কেয়ামা যাকে আল্লাহ সুবাহ হওয়া সম্পদ দিয়েছেন সে ব্যক্তি যদি এই সম্পদের সঠিকভাবে জাকাত আদায় না করে তাহলে এই সম্পদেই কেয়ামতের দিন তার জন্য এক বিষধর বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে যেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপ তাকে বারংবারে দংশন করবে বিষাক্ত দংশন এবং বলবে আনা কাংজুকা আনা মালুকা আমি হলাম তোমার সঞ্চিত সম্পদ যেই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছ তার জাকাত আদায় করনি আমি হলাম সেই সম্পদ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই হাদিস বলার সাথে সাথে তিনি কোরআনুল করিমের একটি আয়াত সুরা আলে ইমরানের একশত আশি নম্বর আয়াত পেশ করলেন আল্লাহ বলেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের সম্পদ পাওয়ার পরেও কৃপণতাবশত সেটাকে সঞ্চয় করে রাখে আল্লাহর পথে দান করে না তারা যেন ধারণা করে না যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর বরং এই সম্পদ হবে তাদের জন্য ক্ষতিকারক কেয়ামতের দিন এই সম্পদ তার গলায় সেটাকে পেঁচিয়ে দেওয়া হবে এবং এর মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং একজন মুসলিম হিসাবে আল্লাহকে ভয় করা উচিত ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা যদি না থাকে আপনাকে হয়তো জাকাত প্রদানের জন্য কেউ চাপ দিতে পারবে না কিন্তু মানুষ চাপ না দিলেও আল্লাহর আজাব থেকে তো আপনি রক্ষা পাবেন না আল্লাহর শাস্তি থেকে আপনি রক্ষা পাবেন না আজকে বিভিন্নকে ফাঁকি দিয়ে আপনি আপনার জাকাত ফাঁকি দিতে পারেন কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানা তা আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই মানুষ যা দেখে না আল্লাহ সুবাহ তা দেখেন মানুষ যা জানে না আল্লাহ সুবাহ তা জানেন মানুষ যা বুঝে না আল্লাহ সুবাহ তা বুঝেন আল্লাহর কাছে আড়ালে রাখার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে গোপন করার কোনো সুযোগ নেই এবং এটাও মনে রাখবেন যে আল্লাহ সুবাহ আপনাকে সম্পদের মালিক করে দিয়েছেন সেই আল্লাহ সুবহান হাত আপনার এই সম্পদ মুহূর্তের মাঝে আপনাকে সম্পদ মুক্ত করে দিতে পারেন সে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সুতরাং কেউ আপনাকে ফতোয়া দিবে কেউ আপনাকে ভয় দেখাবে এ অপেক্ষায় বসে না থেকে আল্লাহকে ভয় করুন আখেরাতের আজাবকে ভয় করুন দুনিয়ার কঠিন পরিণতিকে ভয় করুন আল্লাহর নির্দেশে ইসলামের নির্দেশে সমাজের অসহায় দরিদ্রদের সহযোগিতার স্বার্থে আপনার সম্পদের সঠিকভাবে জাকাত আপনি আদায় করার চেষ্টা করুন তাহলে পার্থিব জীবনেও বহু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নিজের সম্পদেও আল্লাহ সুবাহানা হওয়া তালার বরকত পাবেন এবং আখেরাতেও আপনার জন্য হবে মঙ্গলময় আখেরাতেও হবে আপনার জন্য শান্তির আমরা আগেই বলেছি জাকাত দানকারী জান্নাতিদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জাকাত প্রদান করা আর জাকাত অস্বীকার করা চিরস্থায়ী জাহান্নামীদের বৈশিষ্ট্য জাকাত অস্বীকার নয় জাকাত স্বীকার করেন কিন্তু জাকাত সঠিকভাবে আদায় করেন না